জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জোর কদমে যাও এগিয়ে জিহাদ জিহাদ আজ জিহাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জোর কদমে যাও এগিয়ে জিহাদ জিহাদ আজ জিহাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ দিকে দিকে মাজলুমানের আহাজারি শোন রে ভাই বিশ্বব্যাপী একই ধ্বনি শান্তি চাই আজ মুক্তি চাই ধনবাদী সমাজবাদী বস্তুবাদী জিঞ্জিরে মানবতা বন্দি আজি লৌহ কঠিন পিঞ্জরে ভাঙরে ভাঙুই লৌহ কপাটিন ইনসানিয়ত হোক আজাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জোর কদমে যাও এগিয়ে জিহাদ জিহাদ আজ জিহাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ আল কুরানের অনুসারী ঝান্ডাবাহী তৌহিদের দেখরে হতে চাই কারা ওই বাতিলি জমানতে ফের আর দেরি নয় গগন ভেদি আওয়াজ তোলো তাকবীরের ঝান্ডা উড়াও সকল দিকে সকল ভিতে ইসলামের তবে যে এই অমানিসাই হাসবে নয়া আসার চাঁদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জোর কদমে যাও এগিয়ে জিহাদ জিহাদ আর জিহাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ চারিদিকে জাহিলিয়াত নামছে আধার গুমরাহির কেউটেরা সব তুলছে ফনা দাগা বাজির উচ্চশির সব গোলাবির বাদন ছিড় অশ্রু মুছাও মাজলুমের হাসি ফুটাও অধর সব দুস্ত অনাথ কাঙ্গালের খোলা ফায়ে রাশি দিনের জামানা ফের হোক আবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জোর কদমে যাও এগিয়ে জিহাদ জিহাদ আজ জিহাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ বারো কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ পিরাউলিয়া শহীদ গাজীর এই দেশ এই বাংলাদেশ এটাই শুয়ে শাহজালাল শাহ কামাল খান জাহান শাহ মাখদুম শাহ আমানত জিন্দা অলি শাহ সুলতান নিজামপুরি পীর কারামত বীর শরীয়ত পীর সাদ সামনে চলো এদেশ তাদের আল্লাহ সহায় ভয় কি আর সামনে চলো দাও মিটিয়ে সব কালিমা সব বিষাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জোর কদমে যাও এগিয়ে জিহাদ জিহাদ আজ জিহাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মুজাহিদিন এই জমিনে চুপ কতকাল থাকবে আর আছে তোমার ইন্তজারে কুল জাহানের শাসন ভার ঝঞ্ঝা বেগে যাও এগিয়ে সব গাফিলের ভাঙো ভুল আঘাত হেনে দাও ধসিয়ে সব বাতিলের ভিত্তিমূল আঘাত হেনে দাও মিটিয়ে সব বাতিলের স্বপ্ন সাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জোর কদমে যাও এগিয়ে জিহাদ জিহাদ আর জিহাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জোর কদমে যাও এগিয়ে জিহাদ জিহাদ আর জিহাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ